শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোলে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ছোটদের ভালোবেসে নিতেন কোলে তুলে তারপর সে দুঃখী শিশু দুঃখ যেত ভুলে ছোটদের ভালো দেখে শিশু ভুলে শিশুর হতেন তিনি বাবা ঠোঁটের যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের যাহার মিষ্টি হাসি সদা শুনেছ কি প্রিয় গল্প কথা ঠোঁটের কোনে থাকতো যাহার মিষ্টি হাসি সদা আরব দেশের লোকের ছিল মনটা বড় পাথর নিজ হাতে যে আপন মেয়ের জিন্দা দিত কবর আরব দেশের লোকের ছিল মনটা বড় পাথর নিজ হাতে যে আপন মেয়ের জিন্দা দিত কবর ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সাদা ঠোঁটের থাকতো যাহার মিষ্টি হাসি শুনেছ কি মোর প্রিয় গল্প কথা ঠোঁটের থাকতো যাহার মিষ্টি হাসি আমার নবী সফর থেকে এলে মদিনাতে শিশু কিশোর যেত ছুটে স্বাগত জানাতে আমার নবী সফর থেকে এলে মদিনাতে শিশু কিশোর যেত ছুটে স্বাগত জানাতে উঠেন পিঠে নিতেন তাদের দিতেন ভালোবাসা উটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা